আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টা আমি আলোচনা করতে চাই তা হচ্ছে আমানত সম্পর্কে মুসলিম জাতির যে সকল মৌলিক পরিচয় তার মধ্যে একটা বড় পরিচয় হচ্ছে যে মুসলিম আমানতের খেয়ানত করবে না রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সিরাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম জাহিলি যুগে যখন কোনো ব্যাংকের প্রচলন ছিল না মানুষের অর্থ সম্পদ নিয়ে সবসময়ের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করত সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছেই তাদের আমানতগুলো জমা রাখত যার বাস্তব নমুনা প্রমাণ হচ্ছে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন যখন তাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম হজরত আলী রবি আল্লাহ আনহুকে নিজের বিছানায় শুয়ে রেখে বললেন এই বিছানার নিচে এই ঘরে মানুষের আমানত আছে দিনার দেহা মানুষের স্বর্ণরৌপ্য এগুলো মক্কায় যার যার পাওনা সব পৌঁছে দিয়ে মদিনায় হিজরত করে আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলা হয়েছিল যে হজরত আলী রবি আল্লাহ তাল আনহু স্বাভাবিকভাবে একটু চিন্তা করে গেছিলেন যে ওরা যদি আল্লাহ রসুল সাল সাল্লামকে হত্যা করতে ঢুকে আমাকে হত্যা করে ফেলে মানুষ হিসেবে এই চিন্তা আসাই স্বাভাবিক হজরত আলী রবি আল্লাহ তালু বলেন আমারও সেই চিন্তা কিছুটা হলেও এসেছিল কিন্তু মুহূর্তের মধ্যেই তা পরিবর্তন হয়ে যায় এবং দুনিয়াতে আমার জ্ঞান হওয়া থেকে এ পর্যন্ত যত সময় আমি ঘুমিয়েছি অথবা আরামে কাটিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি আরামে কেটেছিল বেশি আনন্দের ঘুম হয়েছিল ওই মুহূর্ত যেই মুহূর্তে আমি আল্লাহ রসুল সাল্লাম জায়গায় শুয়েছিলাম কারণ কি কারণ হচ্ছে এই আমি যখন প্রথম চিন্তা করলাম যে ওরা আমাকে ভুলে হত্যা করে ফেলে কিনা পরক্ষণেই আমার মাথায় চিন্তা আসলো আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে তো আমাকে এখানে শুধুমাত্র সোয়াইয়া রাখেন নাই আমাকে আরো একটা দায়িত্ব দিয়েছেন যে এই বিছানার তলে মক্কার বিভিন্ন জনের আমানতের অর্থ সম্পদ টাকা পয়সা আছে এগুলো তুমি আদায় করে তারপরে মদিনায় সাক্ষাৎ করবে আমি বুঝতে পারলাম যে এই মুহূর্তে যদি ওরা আমাকে হত্যা করে ফেলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আমানত আমার দ্বারা যথাযথভাবে আদায় হবে না আমানতের খেয়ানত হয়ে যাবে আর সেই খেয়ানতের ভাগিদার হবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন তার রাসুলকে অবশ্যই খেয়ানতকারী প্রমাণ করবেন না নিশ্চয়ই আমার মাধ্যমে এই আমানত আদায় হবে এরপরে আমি মরার চিন্তা করব কি ইমান আর এখানে সবচেয়ে বড় শিক্ষার যে বিষয়টা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করার সময় ইচ্ছে করলে এই লোকদের টাকা পয়সা সব নিয়ে যেতে পারতেন তাছাড়া এই লোকগুলো কারা যারা মক্কার থেকে আল্লাহ রাসুলকে বহিষ্কার করছে যারা হত্যা করার জন্য ঘেরাও করে আছে যখন মক্কার লোকেরা হত্যা করার জন্য ঘেরাও করে আছে সেই মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথায় তাদের আমানত নিয়ে চিন্তা কিভাবে আমানতগুলো পৌঁছানো যায় এটাই একজন মমিনের সবচেয়ে বড় পরিচয় আজকে দুর্ভাগ্য হল সত্য যে আমাদের আমানতদারি আমানত অনেক রকম হতে পারে আমানত একটা হলো টাকা পয়সার আমানতদারি যেটা আমরা বুঝি আমানতের আর একটা দিক হতে পারে কথার আমানত কাউকে কোনো কথা বলে বলা হচ্ছে যে তুমি এই কথাটা গোপন রাখবে কাউকে বলবে না এখন যদি সে এরকম ভাবে আমানা দেয় আমানত দিয়ে দিল এরপরেও সে কথাটা প্রকাশ করলো সেও আমানতের খেয়ানত করলো আমানত হতে পারে চোখের আমানত তুমি এটা দেখবে না কি আছে আপনি এটা খুলে দেখলেন এটা চোখের আমানতের খেয়ানত করা হলো এমনি ভাবে অদা অঙ্গীকারে আমানত হতে পারে মানুষ এগুলো খেয়ানত করে থাকে নাসিহা কেউ আপনার কাছে পরামর্শ চাইল পরামর্শ যেটা সঠিক সেটা না দিয়ে আর একটা ভুল পরামর্শ দেওয়া হলো জেনে শুনে এটা নাসিহার খেয়ানত করা হলো আল্লাহ সুবহান কোরআনুল করিমে আমানতের খেয়ানত সম্পর্কে বলছেন ইন্না সার্রা তাওয়াব কাফারু فهم لا يؤمنون الذين إذا عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون যে সকল লোকেরা আপনি যাদের সঙ্গে ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন চুক্তি করেছেন সুম্মায়ান কুদুন আহাদাহুম ফিকুল্লি মাররা এরপরে তারা বারংবার সে অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করে অহুমলা ইয়াত্তাকুন ফাইম্মা ফিল হারবে আপনি যদি ওদেরকে যুদ্ধের ময়দানে পান ফাশাররিদ্দিহিন মান খালকাহুম ওদেরকে এমন শাস্তি দিবেন যে শাস্তি দেখে ওদের পিছনে যারা আছে তারা যেন ভয়ে পালিয়ে যায় লাল্লাহম ইয়াজ্জাক্কারুন যাতে ওরা উপদেশ গ্রহণ করে তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তারা বলছেন যারা ওয়াদা ভঙ্গ করে যারা চুক্তি ভঙ্গ করে এজন্য ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা যে কোনো ধরনেরই হোক ওয়াদা ভঙ্গ করা এটা হচ্ছে আমানতের খেয়ানত কারণ আপনার সাথে সে ওয়াদাবদ্ধ আপনি তার সঙ্গে ওয়াদাবদ্ধ এই কাজটা আপনি করে দিবেন আপনি এটা ঠিক মতো করলেন না এটা আমানতের খেয়ানত হলো একজন লোককে দায়িত্ব দেওয়া হলে এই কাজটা তুমি করে দিবে সে কাজটা করলো ঠিকই যেরকম বর্তমানে যেমন এই বিল্ডিং এর কাজগুলো যারা কন্ট্রাক্টাররা যারা করে ঠিকাদারি ব্যবসা যারা করে তাদের সাথে ঠিকাদারির শর্ত থাকে একরকম করলো আর একরকম রাস্তাঘাট যারা করে সরকারি কাজ যারা করে তাদের সরকারি কাগজপত্রে যে শর্ত দেওয়া থাকে তারা এগুলো ঠিকমতো করলো না খেয়ানত করলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা হে ঈমানদারগণ যারা আল্লাহর প্রতি ইমান এনেছ আল্লাহকে যারা বিশ্বাস করো রাসুল তোমরা আল্লাহ এবং তার রাসুলের খেয়ানত করো না এবং তোমরা তোমাদের পারস্পরিক যে আমানত গুলো এগুলোর খেয়ালত করো না ওয়াং তুম তালামুন জেনে শুনে তবে অজ্ঞাত অবস্থা যদি হয় না জেনে যদি হয়ে যায় ভুলে সেটা আল্লাহ তারা ক্ষমা করবেন কিন্তু জেনে শুনে শর্ত হলো রাস্তা এত ফুট করতে হবে এখান থেকে কাটলো কাঠের মিস্ত্রি যারা কাঠের ব্যবসা করে যারা আমি এই এলাকার কথা বলছি না বরিশালে ছিলাম যেখানে ওখানে মসজিদ ছিল কাঠুরিয়াদের এলাকার মসজিদ বড় বড় কাঠ ব্যবসায়ী সুন্দরবনের থেকে আসে স্বরূপ কাঠি দিয়ে আসে নামই স্বরূপ কাঠি কাঠের এলাকা ওই এলাকার লোকজন ওই এলাকায় ছিল এদের যে চুরি বলবে একরকম সেখানে এক সুতা কমায় সুতা ওদের মাপ এই সুতা ওদের পরিভাষা ওরা এক এক জায়গায় কমপক্ষে চুরি না করলে এক সুতা কমাবে এমনি ভাবে যারা তেল ব্যবসা করে এই যে পেট্রোল পাম্প গুলো আছে এখানে একই অবস্থা অনেক দিনদার লোকেরা এই ব্যবসা থেকে হাত গুটিয়ে চলে এসেছেন কি জন্য চুরি না করলে ব্যবসা টেকা যায় না এটা মুসলমানদের বর্তমান সবাই করে আমাদের মুসলমানদের জন্য এটা করা উচিত না কারণ আল্লাহ সুবাহান হুয়া তারা বলছেন ইয়া হে লা তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে খেয়ানত করো না তার মানে হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তারা তোমাকে যে বিধান দিচ্ছেন যে হুকুম দিচ্ছেন তুমি এগুলো খেয়ারত করো না তো নামাজ যেরকম সলা দিয়ে ফরজ করা হয়েছে ঠিক একই রকম আমানতদারিকেও ফরজ করে দেওয়া হয়েছে কেয়ামতের প্রথম যে লক্ষণ হাদিস শরীফ আছে ইদা হাতিল আমানাতু যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মানুষের মধ্যে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে এমনকি যখন কোন একজন আমানতদার পাওয়া যাবে তাকে লোকেরা সবাই চিনবে অমুক এলাকায় একজন আমানতদার পাওয়া যায় তার মানে এই বিষয়টা এত কঠিন হয়ে যাবে বেশিরভাগ লোক আমানতের খেয়ানত করবে তখন দুই একজন যদি আমানতদার থাকে তাদেরকে সবাই চিনবে প্রচার হবে তাদের নাম এই পর্যায়ে যখন যাবে তুমি মনে করো কেয়ামত অতি নিকটে আল্লাহ সুবাহান তারা বলছেন আল্লাহ এবং তার রাসুলের আমানতের খেয়ানত যেমন করা যাবে না আমানাতিকুম তোমাদের পারস্পরিক যে আমানতগুলো তারও খেয়ানত করো না সে আমানত আমি বলেছিলাম কয়েক রকম হতে পারে চোখের খেয়ানত চোখ দিয়ে যে জিনিসগুলো আল্লাহ তারা দেখতে নিষেধ করেছেন এগুলো দেখা চোখের খেয়ানত একজন মানুষ আপনাকে একটা জিনিস দিয়ে বললো যেটা দেখবেন না নিয়ে যান অমুককে দিয়ে দিবেন আপনি দেখলেন আর আমার চোখের খেয়ানত করলেন এমনি ভাবে অঙ্গীকার ভঙ্গ করা এটাও খেয়ানতের অন্তর্ভুক্ত কারোর সাথে ওয়াদা করলো আপনার সঙ্গে আগামী দিনে আমি দেখা করব আর খবর নেই এটা ওয়াদা ভঙ্গের আমানতের খেয়ানত হলো আল্লাহ সুবহান ও তাআলা সূরা জুখরুফের 49 এবং 50 নম্বরে বলছেন وقال قالوا يا ايها الساحر ادع لنا ربك بما عهد عندك اننا لمهتدون فلما كشفنا عنهم العذاب আল্লাহ তারা বলেন যখন আমি তাদের থেকে বিপদকে দূর করে দিলাম ছাদ থেকে হটিয়ে দিলাম ইজা হুমিয়ান কুসুন তখন তারা অঙ্গীকার ভঙ্গ করে অনেকে আছে বিপদে পড়ে মান্নত করে এইটা করব সেটা করব এরপরে যখন হারাম কাজের মান্নত করা জায়েজ নেই এখন তো অনেকে একদিন আমি বলেছিলাম ওদের আগেও এক লোক এসে বললো যে হুজুর একটা নিয়াত করছি দোয়া করেন যেন পূর্ণ হয় আমি তো আর বুঝি নাই কি নিয়াত পরে বললো একটা জিনিস ধরছি কি ধরছে লটারি ধরছে যদি তিরিশ লাখ টাকা পায় তাহলে দশ লাখ টাকা মস্তি দিবে এইরকম ভাবে মান্যত করা এটা ছোটকালে কৌতুক শুনতাম এটা যে বাস্তবে এরকম হয় তা তো জানতাম না হারাম জিনিসের নিয়ত করে আবার তারপরে কি করা দান করার নিয়ত করা এটা আল্লাহর সাথে মজাক করা উপহাস করা এই লটারি মটারি এগুলো জায়জ নাই এগুলো শয়তানের কাজ আগে জাহিলি যুগে একরকম হতো বর্তমান যুগে আর রকম হচ্ছে আপনি বলবেন সরকারের অনেক আলেমোলা আমরা ফতুয়া দেয় তো আপনি তাদের ফতোয়া মানেন আপত্তি নাই কোরআনে পরিষ্কার আয়াত আছে ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু খমরুর মানে মদ মদ ইন্নামাল খমরু ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব আনসাব মানে ওই যে ভাস্কর্য মূর্তি তারপরে ওয়াল আজলাম আজলাম অর্থ হল এই লটারি জাহিলি যুগে খানায় কাবা বা ওদের পবিত্র স্থানে তীর থাকতো এরপরে তারা একটা জিনিস গরু জবাই করলো বা উট জবাই করলো ওতে লেখা থাকতো এটা দশ ভাগ এটা তিন ভাগ এটা এক ভাগ এটা শূন্য এরপরে জবাই করে গোস্ত ভাগ করে ওই তীর উঠাইতো তো যার ভাগে শূন্য পত্র সে খালি হাতে ফেরত যেত টাকা আগে সমান দিত সবাই যার দশ ভাগ সে দশ ভাগ পাইলো যে নাই সে নাই পাইল এইভাবে আগে পদ্ধতি ছিল বর্তমানে আর এক পদ্ধতিতে আসছে যুগে যুগে পদ্ধতি পরিবর্তন হতে পারে কিন্তু এর দ্বারা মাসালা পরিবর্তন হয় না তো যাই হোক এই যে লটারিগুলো আছে এগুলো এক ধরনের জুয়া এগুলো জায়েজের কোনো সুযোগ নেই আমাদের সমাজ এরকম বহুত আছে কিছু ব্যবসা আছে এরকম এইটা আপনি কিনেন কিনলে আপনি যদি দশজন সদস্য মনে করবেন আপনাকে এত টাকা ফ্রি দেওয়া হবে অনেক সুযোগ সুবিধা আছে কি কি জন্য কোম্পানি আছে আর হ্যাঁ, গ্লোবাল তারপর আর কি হ্যাঁ, দৃষ্টি নেই এরকম আরো যা যা আছে এই সবগুলো অনেক কারণে না যায় কিন্তু উজুরা ফতোয়াটা যায় এটা খেয়াল রাখবেন কোন ব্যবসা যদি এমন হয় আমি এই জিনিসটা আপনাকে বিক্রি করলাম একটা গরু শর্ত হলো এই গরুটার এক মাস দুধ আমি খাবো এই বিক্রি জায়জ নাই কারণ বিক্রির সঙ্গে যদি এমন কোন শর্ত যোগ করা হয় যেই শর্তে বিক্রেতার অথবা ক্রেতার অথবা যে জিনিসটা বিকৃত হলো তার কোনো লাভ আছে এবং বিকৃত জিনিসটা সেই লাভটাকে উসুল করতে পারে এইরকম বিক্রি জায়জ নেই উদাহরণস্বরূপ মনে করুন আমি একটা বাড়ি বিক্রি করলাম শর্ত হলো তোমাকে বাড়ি বিক্রি করলাম শর্ত হলে এক বছর আমি থাকবো এটাতে এটা জায়জ নেই বিক্রি এবং শর্ত যোগ করা হয়েছে আর বিক্রির পরে যদি বলে ভাই আপনাকে বিক্রি তো করলাম এখন আমার এক সপ্তাহ থাকতে হবে এক মাস থাকতে হবে এক বছর থাকতে হবে নতুন করে চুক্তি করে সেটা থাকতে পারে কিন্তু বিক্রির সঙ্গে এরকম শর্ত দেওয়া যায় নেই এটা আমার লাভ আর একটা হলো একজনে কিনলো আমি এই বাড়িটা কিনলাম শর্ত হলো আমাকে দশ হাজার টাকা ঋণ দিতে হবে এটাও জায়জ নেই এটা ক্রেতার লাভ আছে এখানে আর একটা হলো আমি এই গোলামটা বিক্রি করলাম আগে মানুষ বিক্রি কিনে হতো এই গোলামটা বিক্রি করলাম শর্ত হচ্ছে গোলামটা তুমি আজাদ করতে হবে মুক্ত করতে হবে এখানে গোলাম বিক্রিত মালের ফায়দা আছে লাভ আছে এবং সে গোলাম নিজের এই ফায়দা উসুল করতে পারবে এটাও জায়েজ নেই তবে যদি গরুর ক্ষেত্রে হয় আমি তোমার থেকে গরু কিনলাম শর্ত হলো গরুটা দেখলাম গরুটা শর্ত হলো তুমি নাকি স্বাধীন করে দিবা এতে বাতিল হবে না ভাই কারণ হচ্ছে এই গরুর ওই স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই তো যাই হোক এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো শরিয়াতের ব্যবসা নীতির সাথে সম্পৃক্ত শরিয়াতের ব্যবসার অনেকগুলো দিক আছে এই যে ব্যাংক আলোরা ইসলামিক ব্যাংক নাম দিয়ে এরা ব্যবসা করে মোশারাকা মোদারাবা নামগুলো তো ঠিকই দেয় কিন্তু এরা কি জানে যে মোশারাকা কি জিনিস মোদারাবা কি জিনিস মোজারা কি জিনিস মহাকালা কি জিনিস এই যে শিরকাত মানে কোম্পানি যে আইনগুলো আছে শরীয়তের আমাদের দেশে এর কোনো চর্চা নেই মানুষ এগুলো জানারও চেষ্টা করে না কিন্তু দেখেন ব্যাংক খুলে বসে আছে এটা আমি প্রায় বলে থাকি সাগরে যদি ভাটা লাগে আর খালে জোয়ার আনার চেষ্টা করে এটা একটা ভ্রান্ত দিক ইসলামে ব্যবসা বাণিজ্যের কতগুলো নীতি আছে ইসলামে বাইতুল মালের নিয়ম আছে কিন্তু বাংলাদেশে যেখানে কোথাও কিনা ইসলামের কোনো কিছুই নেই সরকারি ব্যাংকগুলো সব সুদে লেনদেন করা হয় সুদ ভিত্তিক আর সেইখানে আমরা কিছু ইসলামিক ব্যাংক করে খুচরা ইসলাম কায়েম করলাম এটা বরং ইসলামের আজকে যারা সুদকে ঘৃণা করে যারা এটা বর্জন করে তারা যে সঠিক পথে আসবে এটা তারা একটা লাইন তারা খুঁজে বের করত প্রয়োজনে তারা ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে সুদকে বিদায় করত কিন্তু যেহেতু আমি একটা বিকল্প সুদ মুক্ত নাম দিয়ে একটা ব্যাংক করে দিলাম এখন লোকেরা ধোকা খাচ্ছে এখানে এটা আমাদের খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত একটা দেশের জাতীয় ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো বিশেষ করে কি স্টেট ব্যাংক যেটা এটা ততক্ষণ পর্যন্ত ইসলামী বা সুদ মুক্ত না হবে অতক্ষণ পর্যন্ত কোনো ব্যাংক সুদ মুক্ত করা সম্ভব না এরকম বর্তমানে অনেকগুলো আছে বিমা জীবন বিমা সুদ মুক্ত ইসলামিক কি কি নাম আছে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এরকম নাম দিয়ে করছে এরা পাকিস্তানের তো ওসমানী সাহেব যিনি অর্থনীতির উপরে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন বর্তমান বিশ্বে উনি একদিন মক্কা একটা বক্তব্য বলেছিলেন মুঝে আপনার তক সমঝ মে নেই আই কি ইন্স্যুরেন্স কেসে করতে হ্যাঁ আমার এখন পর্যন্ত বুঝে আসে না যে এই লোকগুলো ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কি করে করে তো যাই হোক এরকম কিছু খুচরা ইসলামের নাম দিয়ে ইসলামী চিন্তা চেতনার মানুষ যারা যারা ইসলামকে ভালোবাসে ইসলাম কায়েম করতে চায় তাদেরকে হয়তো ধোকা দিয়ে পয়সা কামাই করা সম্ভব কিন্তু আমাদের মনে রাখতে যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইসলাম কায়েম না ততক্ষণ পর্যন্ত এই আংশিক ইসলাম করে ইসলামের ক্ষতি সম্ভব ইসলামের খেলাফত ব্যবস্থা কায়েম করা ইসলামের অর্থনীতি চালু করা এরপরে এগুলো সবই ঠিক হয়ে যাবে আপনি জান না যদি আজকে সংবিধানটা ইসলামিক হয়ে যায় সংসদে যদি সব ইসলামিক লোকগুলো এসে যায় তবে খ্রিস্টানের পদ্ধতিতে না ইসলামের পদ্ধতিতে তারপরে তারা ওখান থেকে আইন যা করবে সেগুলো কোরআন শূন্য মোতাবেক চালু করবে তখন আর সুদ এমনি থাকবে না সেই আসল দিকে না গিয়ে আমরা মানুষকে একটা ক্ষুদ্র ইসলামের দিকে ধাবিত করার চেষ্টা করছি এক্ষেত্রে অনেকের বড় বড় আলেমদের মত আছে বিপরীতে আপনি যে একটা ভালো মনে করেন গ্রহণ করতে পারেন আমার সাথে কোনো ঝগড়া করে লাভ নেই কিন্তু আমি আমার বক্তব্য আসলে বলে দিলাম একটা অন্য প্রসঙ্গে আসার কারণে বলছিলাম যে বিষয়টা যে অঙ্গীকার করা চুক্তি করা আপনি যেভাবে করবেন সেখানে মোদারাবা আছে মুশারাকা আছে এই বিষয়গুলো যেভাবে শর্ত দেওয়া হয় সেভাবে ঠিকমতো না করলে আমাদের খেয়ালত হবে এমনি ভাবে মানুষের কথার আমানত করেছিলাম একজনের কথা বলল আপনার কাছে বললো এটা আমানত আপনি কথাটা আরেকজনকে বলে দিয়ে বললেন যে ভাই আপনি কারো কাছে বললেন এটা আমানত বরং শেখ সাদির আহমদুল্লাহ আলাই একটা কথা বলেছেন কোন কথা যদি বেশি প্রচার করতে চাও তাহলে তুমি একজনকে বলে বলবা যে এটা আপনার কাছে বললাম আমার হিসেবে থাকবে কাউকে বলবেন না তাহলে সেও এত গুরুত্ব দিয়ে আরেকজনকে বলবে আরেকজনকে বলে সেও বলবে কথাটা আপনার কাছে আমানত কাউকে বলবেন না ওই লোক আরেকজনকে এরকম গুরুত্ব দিয়ে বলবে তাহলে এই গুরুত্ব দেবে কি জন্য তুমি আমানতের কথা বলার কারণে আর নইলে সে এমনিই বলতো যাই হোক কথা বিষয়টা এটা আমাদের খেয়াল রাখতে হবে কথার আমানত এরপরে নসিহাতের আমানত বলেছিলাম কেউ যদি কোনো বিষয় নসিহা চায় পরামর্শ চায় আপনার কাছে পরামর্শ চাইলে আপনি বুদ্ধিমান মানুষ আপনি দেখবেন পরামর্শ এরকম দিলে সে লাভবান হবে এটা দিলে ক্ষতিকর হবে তার জন্য আপনি তার ক্ষতি করার জন্য পরামর্শ দিলেন জেনে শুনে এটাও খেয়ানতার অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলমী এটার জন্য আপনাকে পাঠাও করবেন এরপরে যে বিষয়টা হলো স্বামী স্ত্রীর খেয়ানত হাদিস শরীফ আসছে যে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীর উপরে যে অধিকার রাখে এগুলো ঠিক মতো আদায় না করে এটাও খেয়ানতের অন্তর্ভুক্ত এমনকি স্বামী যদি কোথাও সফরে যায় হঠাৎ করে সে রাত্রে ঘরে ঢুকবে না এটা আমার তার খেয়ানত স্ত্রী এক অবস্থায় আছে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যখন কোন সফর থেকে আসতেন তো প্রথমে মসজিদে যেতেন ঘরে খবর পৌঁছাতেন এরপরে তিনি ঘরে পৌঁছতেন এটা এই জন্য যে স্ত্রী হয়তো স্বামী বাড়িতে নাই কাপড় চোপড় তার ময়লা আছে গোসল ঠিক মতো করে নাই চুলগুলো এলোমেলো আছে আপনি সফর থেকে এসে হঠাৎ করে যখন স্ত্রীর দিকে নজর পড়ল তাকে একটা খুব আপনার রুচির পরিপন্থী কোনো একটা দৃষ্টিতে বা একটা অবস্থা দেখলেন আপনার এই যে একটা ক্ষতি একটা চোখের ভিতর একটা যে ঘৃণা এসে গেল পরবর্তীতে সাংসারিক জীবনে ক্ষতি করবে এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সেজন্য এটা করতেন না এটাও আছে যে আল্লাহ রসুল তারা নিষেধ করেছেন নাহান নবী সাল্লাহ সাল্লাম আইন يتطرق الرجل اهله ليلا يتخبنهم يلتمس اثراتهم মেয়ে লোক কি করে কি না করে এই গোয়েন্দাগিরি করার জন্য খামাখা সন্দেহ করে হঠাৎ করে রাতে আসা বা এরকম করা এগুলো আল্লাহ রসুল সালাত নিষেধ করেছেন মুসলিম হিসেবে হাদিস এটা এরপরে আর একটা বড় খেয়ানত সাক্ষীর খেয়ানত সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনি জানেন যে বিষয়টা এরকম হয়তো আপনি চুপ থাকলেন কোরআনে পরিষ্কার বলা আছে ওলা তাকতুমু শাহাদাতা অমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবাহু আতিমুন কলবুহু তোমরা সাক্ষীকে গোপন করো না আপনি জানেন যে বিষয়টা এরকম একজন লোক সে মিথ্যা বলছে আপনার দায়িত্ব হলো তখন তার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে দেওয়া সত্য সাক্ষী দেওয়া কোরআন আলাদা বলছেন ওয়ালা তাকতুমু শাহাদাতা তোমরা সাক্ষীকে গোপন করো না সত্য সাক্ষী দাও অমাই ইয়াকতুমহা যে ব্যক্তি সাক্ষীকে গোপন করবে সাক্ষ্যকে গোপন করবে আসিমন কলবহু তার অন্তর তার আক্রান্ত এবং পাপি এই পাপি মন নিয়ে তুমি কেমন আল্লাহ তারা তোমাকে পাকড়াও করবেন আমরা তো বর্তমানে সত্য সাক্ষী গোপন করা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই চলতো মিথ্যা সাক্ষী দেয় আদালতে উঠে আমাদের দেশে একটা খুনের ঘটনা হয়েছিল যে খুন করলো সে আমাদের আপন লোক আমার সাথে হজও করেছে এরপরে মাঝখানে মুক্তি পেয়ে তো যে ব্যক্তি জব ছিল সে ছিল মোটামুটি নামাজি লোক সাক্ষীদের মধ্যে একজন লোক দেখলো সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ তাকে বললো হুজুর আপনি মেহরবানি করে তো হুজুর না আসলে দাড়িওয়ালা বুড়া মানুষ আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনার থেকে সত্য কথাটা পাওয়া যাবে আপনি মেহরবানি করে বলুন খুনটা কে করছে সে জানে খুন কে করেছে সে আরেকজনের নাম বলে দিল বিচার হচ্ছে নিশ্চিত যে খুন অমুকে করেছে এই আসামি খুন করেছে নিশ্চিত কারণ সে পাখি শিকার করার নাম দিয়ে ওই এলাকায় গিয়ে তারপর খোঁজতে যে কে খুন করছে সমস্ত লোকে জানে এটা অমুকে খুন করেছে তো কি করবে এখন সে বললো যে আফসুস আপনাদের দাড়ির উপরে আমি আপনাকে মনে করেছিলাম দাড়িটি দেখে টুপি দেখে যে আপনি সত্য কথা বলবেন আপনি মিথ্যা বললেন এই দেশের ন্যায় বিচার কেমনি হবে আমি নিশ্চিত যে খুনে করেছে কিন্তু এখন সাক্ষী বিচার রায় উল্টো দিচ্ছে এই হলো আমাদের অবস্থাটা কোরআনে আল্লাহ সুবাহান তারা পরিষ্কার বলছেন ওয়ালা তাকতুম শাহাদা সাক্ষী তুমি দিতে গিয়ে সত্য সাক্ষী গোপন করো না অমাইয়ে তুমহা যে ব্যক্তি সত্য সাক্ষ্যকে গোপন করবে ফাইন্নাহু আতিমুন কলবুহু কোরআনুল কারিমের সুরা বাকারা দুইশো তেয়াত্তর নম্বর তিরাশি নম্বর আয়াত পরিষ্কার আয়াত কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই আজকে আমরা সাক্ষ্য দিতে গিয়ে সাক্ষী মিথ্যা সাক্ষী দেই অথবা সাক্ষ্যকে গোপন করি সত্য কথা বলতে গেলে এই বিপদ আসবে এই আসবে আসবে আপনি সত্য সাক্ষী দেন না দেখবেন যে ইনশাআল্লাহ আপনার পক্ষে লোক দাঁড়াবে এরপরে খেয়ানতের আমল আমলের খেয়ানত আমলের খেয়ানত হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তাআলা যে আমল যেভাবে হুকুম করেছেন সে আমল সেভাবে করা আল্লাহ তালা যে আমল যেভাবে করতে বললেন সেভাবে না করে মন করা কোনো পদ্ধতিতে করে এটা আমলের খেয়ানত আল্লাহ তালা একটা সরিয়া দান করেছেন আমাদের জন্য সরিয়াকে সুনির্দিষ্টভাবে বিধান দিয়েছেন আমরা এখন মন গড়া সরিয়া প্রণয়ন করলাম আপনি যদি আমি যেটা প্রায় বলে থাকি যে জোহরের ফরজ নামাজ চার রাখাত আমরা পড়ি আসরের ফরজ চার রাখাত এশার ফরজ চার রাখাত মাগরিবের ফরজ নামাজ কেউ যদি চার রাখাত পড়ে নামাজ হবে অথচ কেউ বলতে পারে অসুবিধা কি এক রাখাত নামাজ বৃদ্ধি পেলে পরে একটা রুকু বৃদ্ধি পাবে দুইটা ফেসদাব বৃদ্ধি পাবে সেটা তো আল্লাহর জন্যই করবো আল্লাহর নামই নিব সুবাহান আব্দুল আজিম বলবো সুবাহান আব্দুল আলা বলবো আল্লাহর ইবাদতই করবো এরপরও নামাজ হবে নাকি কেন হবে না যেহেতু আল্লাহর নির্দেশ যেভাবে আল্লাহর রসুলের তরিকা যেভাবে আপনি সেই নির্দেশ এবং সেই তরিকাকে অমান্য করে মন গড়া তরিকায় আপনি ইবাদত করলেন এটা তো মানে স্পষ্ট ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ যে পূর্ণাঙ্গ সরিয়ে দান করেছেন ইসলাম নামক যে দিন দান করেছেন এই দিনের মধ্যে কোনো বাড়ানো কমানোর কোনো সুযোগ কারোর জন্য নেই এখন আমাদের সমাজে দেখবেন কত এবাদত তৈরি করা আছে আমাদের দেশের কবরস্থানগুলোতে গেলে দেখা যায় মাশাল্লাহ এক একটা সাইন দুরুদে হাজারি লেখা আছে দুরুদে হাজারি পড়লে এই হবে সেই হবে এমনি করে আরো কত কিছু আছে বিভিন্ন মসজিদে গেলে দেখবেন একটা দুরুদ শরীফ সম্পর্কে আছে দুরুদ শরীফ পড়লে আশি বছর কোনো ক্ষমা হয়ে যাবে তো ভালো কথা সারা জীবন চুরি ডাকাতি বদমাসি করে শুক্রবারে আসরে পরে পয়সা মাঠে পঞ্চা একবারে দুর্শে পর থাকেন সব মা হয়ে গেছে এগুলো বুঝতে হবে এক তো বেশিরভাগ গুলো জাল এই ফজিলাতের এই ধরনের হাদিস যতগুলো আছে বেশিরভাগ জাল হাদিস ভুয়া কিছু আছে দুর্বল হাদিস আমল করলে করা যায় কিন্তু তাতেও শর্ত আছে এই ফজিলাত গুলো কার জন্য হ্যাঁ কিছু হাদিস সহি হাদিস আছে ফজিলাতে কিছু হাদিস আছে যেমন জুমার সময় বলা হয়েছে শুক্রবার দিনের মধ্যে একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয় তো এটা মুমিনদের জন্য যারা আল্লাহ সুবাহান তালার হুকুম ঠিক মতো মেনে চলবে তাদের জন্য অতিরিক্ত ফজিলত এগুলো এর মানে এই না যে আপনি সারা জীবন মানুষের হক নষ্ট করলেন চুরি করলেন মানুষের অধিকার নষ্ট করলেন এরপরে আপনি শুক্রবারে আসর পরে বসলেন মাগরি পর্যন্ত দুরুসই পড়তে রইলেন আর আপনার আশি বছরের সব গুণ আমার জানাতে চলে যাবেন এগুলো তো খুব সহজ ছিল হজ করলে সব গুণা হয় ঠিক আছে হইয়া দেবে তা এখন আপনি পাঁচ লাখ টাকা ডাকাতি করে চুরি করে বা ঘুষ খেয়ে দুই লাখ টাকা মাত্রা করলেন এক লাখ টাকা মস্তি দিলেন এরপরে যদি হজ করতে গেলেন এই হজ কবুল হবে এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই বিষয়গুলো আমলের খেয়ানত যেভাবে এই সমস্ত আমাদের তৈরি করা হয়েছে আমি যেটা বলে থাকি আমাদের সমাজে এমনি মানুষ মরলে পরে আপনি কোরআন খতম পরে দোয়া করেন আপনি মানুষকে খাওয়ান না যায় না কিন্তু আমাদের সমাজ একটা প্রচলিত নিয়ম তৈরি করে নিয়েছে মরলে পরে তিন দিন পরে মিলাদ দিতে হবে চল্লিশা করতে হবে মৃত্যু বার্ষিকী হিসাব করে বার্ষিকীতে খাওয়াইতে হইবে এই যে মৃত্যু বার্ষিকীর খাওন তিন দিনা খাওন চল্লিশা খাওন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের জন্য করেছেন কিনা কখনো কোন সাহাবের জন্য করেছেন কিনা নিজের জীবনে অথবা আল্লাহ নবীর মৃত্যুর পরে কোন সাহাবায় গ্রাম করেছেন কিনা নবীর জন্য কোন সাহাবির মৃত্যু তার সন্তানরা করেছেন কিনা যদি করে থাকেন আপনি করেন আমি করি আপত্তি নাই আর না করে থাকলে আপনি আমলের খেয়ানত করলেন আল্লাহ তালার যে সরিয়া দিয়েছেন একটা আপনি সেই সরিয়াকে বাদ দিয়ে মন একটা সরিয়া পালন করলেন এই সম্পদের মধ্যে কত লোকের অধিকার আছে মানুষ যখন মৃত্যু হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে মালের মালিকানা চলে যায় অরিজদের মালিকানায় কারণ ভাতটা আল্লাহ তার আগেই করে দিয়েছেন কাজে আপনার ভাত করে দেওয়ার পরে অরিজটা পাবে এর আগে পাবে না বিষয়টা কেমন নাকি আপনি ভাগ করে দেন বা না দেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সম্পত্তি ভাগ হয়ে গেছে মালিকেরা চলে গেছে অরিজদের মালিকেরা চলে গেছে এখন এই অরিজদের মধ্যে নাবালেক শিশুরা আছে এতিম নাবালকের বাঁধার মধ্যে জাকাত হবে কিনা তাই নিয়ে ইমামদের ইসলাম আছে ইমাম আবু হানিফার আহমদুল্লাহ যার মাধ্যমে এই দেশে প্রচার পালন করা হয় তিনি বলছেন এতিমের মালের মধ্যে জাকাতও ফরজ না অন্যান্য ইমাম রহস্যটা মানেন নাই যেখানে এতিমের মালের মধ্যে জাকাত ফরজ না সেইখানে আপনি এতিমের মাল থেকে নিয়ে তারপরে খরচ করলেন জিয়াফত খাওয়াইলেন জমাত খাওয়াইলেন এটা কি স্থান করেন নাই আপনি কার টাকা খরচ করলেন এইখানে মেয়েদের হিস্সা আছে মেয়েদের অংশ আছে মেয়েদের ভাগ ভাইরা দিতে রাজি না মতে এই যে ইসলামের যে ভাগ এটা দিতে রাজি না এখন তো ওই যে মেয়েদেরকে খুশি করার জন্য সমান ভাগ সমান বলে মোটেই দিবে না আল্লাহ সুবাহানবতার যে অধিকার দিয়েছেন আপনি ফারায়েজের কিতাব উকিল সাহেবরা ভালো করে জানবেন কারণ ফারায়েজের এই মাতলা ওদের কিতাবও আছে ইদা মা তার ইনসান তাতে আল্লাহ কবি তারেকেতেন মাইতে হুকুক নারবা যখন কোনো মানুষ মৃত্যু হয় তখন তার সম্পত্তির সাথে চারটা হক চলে আসে চারটা হক চলে আসে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে মানে একটা কর থেকে যদি সম্পদ সব লাগে সব দায় করতে হবে বাকি থাকলে দ্বিতীয়টা আসবে এরকম চারটে হক এক নাম্বার এক নাম্বার হক হলো তার মাল থেকে কাফন দাফন করা যখন কোনো ব্যক্তি মারা যায় তার মাল দিয়ে এক নাম্বার কাজ হলো তার কাফন দাফন করানো এই কাফন দাফন করতে গিয়ে সে মনে করেন এক হাজার টাকা রেখে গেছে এক হাজার টাকা কাফন দাফন চলে গেছে শেষ পরে কিছু পাবে না কাফন দাফন এক নাম্বার কাজ এইটা করার পরে যদি কিছু সম্পত্তি থাকে তাহলে দুই নাম্বার কাজ হলো আদা উদ্দাইন দায়ীন আদায় করা ঋণ পরিশোধ করা তার ঋণ থাকে ঋণ আছে মনে করেন এখন পাঁচ হাজার টাকা রেখে গেল কাপড় দাপড়ে চলে গেল তিন হাজার টাকা থাকলো দুই হাজার টাকা ঋণ আছে পাঁচ হাজার টাকা আপনার দুই হাজার টাকা ঋণ আদায় করতে হবে শেষ এরপরে অরিজদের কিছু থাকবে না ঋণ পরিশোধ করার পরে যদি কিছু থাকে দেখতে হবে তিন নম্বর কাজ ওসিয়ত আছে কিনা সেই কাউকে ওসিয়ত করে তোমাকে দিও ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় সমাজ থেকে ওসিয়াত কার্যকর হবে মনে করুন আপনি ওসিয়াত করলেন দশ হাজার টাকার তার মাল আছে তিন হাজার টাকা ওসিয়াত করলো অমুক মসজিদ দশ হাজার টাকা দিয়ে দিও তার আছে তিন হাজার টাকা এই ক্ষেত্রে তার ওসিয়াত কার্যকর হবে এক তৃতীয়াংশ মাল থেকে তার মানে তিন হাজার থেকে এক হাজার টাকা ওসিয়াত পূরণ করবে বাকি দুই হাজার টাকা অরিজদের ভাগ এরকম ভাবে তার দশ লাখ টাকা আছে বা বারো লাখ টাকা আছে ওসিয়াত করে গেল সে আপনার সব মাল এখানে তৃতীয় এক তৃতীয়াংশ মাল থেকে ওসিয়াত কার্যকর হবে অর্থাৎ বারো লাখ টাকাই সে দান করে গেল এটা কার্যকর হবে না এখানে তার তিন লাখ টাকা কি হবে চার লাখ টাকা কি হবে ওসিয়াত কার্যকর হবে তো এই হলো তিন নম্বর মাসালা এক নম্বর ছিল কাফন দাফন করা দুই নম্বর কাজ কি ঋণ পরিশোধ করা তিন নম্বর কাজ কি ওসিয়াত পূরণ করা তবে এক্ষেত্রে বললাম যে এক অংশ মালের থেকে ওসিয়াত কার্যকর হবে এরপরে চার নম্বর কাজ হলো কি অরিজদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া তো ভাগ তো আল্লাহর পক্ষ থেকে করাই আছে এটাকে দাদাটা দিয়ে দেওয়া এই হলো অরিজদের মধ্যে দিয়ে দেওয়া এর মধ্যে কোনো জায়গায় উকিল সাহেবরা থাকেন বলেন যে জিয়াফত খাবার পাত্তা কোন জায়গায় আছে আপনি কার সম্পত্তিতে খাওয়াইলেন এই সম্পত্তি তো অনেকদের সম্পত্তি মানুষ মারা গেল তার টাকা পয়সা নিয়ে আপনি খাওয়াইলেন আর না গেলে যদি হিস্সা থাকে তাহলে তো মাসাল আরো বড় কাম করেছেন হানাফি মাঝাব অনুযায়ী হারাম কাজ করেছেন হানাফি মাঝাব অনুযায়ী এতিমের মালের মধ্যে জাকাত পর্ব ফরজ হয় না এইভাবে আমরা এবাদত তৈরি করে নিয়েছি এগুলো বুঝতে হবে আমরা তো কেবল হুজুর কি বললো বিরোধিতা কেমনে করবো কারণ এইগুলো বললে পরে অনেকের রিজিকে হাত পড়ে যারা এগুলো তৈরি করেছিল যারা এখনো করে আমি বলি না যে একটা নাপিত খুশি হয় যখন তার এলাকায় খবর হয় যে একটা শিশু জন্মগ্রহণ করেছে নাপিত খুশি না বেকার হয় কি জন্য একটা নতুন মাথা কামাইলে পরে কিছু টাকা পাওয়া যাবে বেশি টাকা পাওয়া যাবে নতুন মাথা কামাইলে তো দশ টাকা পাঁচ টাকা দিবি না আর একজন মৌলবী সাহেব সব মৌলী সাহেব না কেউ নাকচ হবেন না অনেক মৌলবী সাহেব আছে এরকম আলহামদুলিল্লাহ ওলামা একরাম তারা হক ওলামা একরাম তাদের কাল দিন টিকে আছে আমি তাদের কথা বলছি না কিন্তু কিছু লোক এরকম আছে এই বেদাত গুলোকে টিকেই রেখেছে এরা খুশি হয় যখন মাইকে শুনে শোক সংবাদ অমুকে মারা গেছে তখন খুশি হয় কারণ এখনই কোরআন খতম পথে দাওয়াত আসবে একবার তিন দিন পরে খাওয়ান পাওয়া যাবে চল্লিশ সার দাওয়াত পাওয়া যাবে একবারে বার্ষিকী মানে স্থায়ী একটা খাবার ব্যবস্থা হয়ে গেল এইরকম যদি চল্লিশ জন লোক করে একটা মহল্লায় ইমাম সাহেব ঘরে ভাত খাওয়া লাগবে অমুসলমান জাতি তোমাদের বুঝতে হবে আজকে কি তোমাদেরকে এবারতে করা হচ্ছে মানুষ পয়সা দিয়ে হারাম কাজ করে বেদাত করে আমি এগুলো বহুবার দেখাইছি কোরআন যে খুলে খুলে ফতুয়া স্বামীতে পরিষ্কার লেখা আছে মার কোরআন তার ছেলে মা কোরআন একচল্লিশটা মানে ছেলে দেখাইছি সুরা বাকারা একা কোরআন খুলে পড়া দেখেছে তো দেখে দেখতে দেখে নেবেন বাসায় গিয়ে কোরআন আসামা বাসায় যে মৃত্যু ব্যক্তির ইসালের সবের জন্য পয়সার বিনিময় পারিশ্রমিক বিনিময় কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো জীবন সম্পূর্ণ হারাম যে পরে সেও গুণাগার হয় যে পরে সেও গুণাগার হয় এই আমাদের তৈরি করে আমরা দিয়েছি এটা বলতে হবে খেয়ানত আমি খেয়ানত আলোচনা করছিলাম এটা আমাদের খেয়ানত আল্লাহর দিন আল্লাহ তারা যে সরিয়ে দিয়েছিলেন সেই সরিয়াকে পরিবর্তন করে আপনি খেয়ানত করছেন এক রকম গুণা তো না কত রকম গুণা জড়িতের সাথে কারো হক নষ্ট করার গুণা শরিয়াতে বেদাত ঢুকাবার গুণা আল্লাহর দিন পরিবর্তন করার গুণা কত গুণা করছে আপনি দান সত্যা করেন বাবার নামে অসুবিধা করতে পারেন হাদিস আছে এটা আপনি খয়রাত করেন মানুষকে খাওয়ান সেগুলো নিষেধ না দিন তারিখ ছাড়া এমনি মনে চলে আপনি খাওয়াই দিলেন আব্বার বান্ধব বন্ধু বান্ধব আছে একদিন মনে চলে তাদের খাওয়াবো সবাইকে তাকে খাওয়ান কিন্তু আপনি যে নির্দিষ্ট করে তিন দিনের পরে করতে হবে না করলে সমাজে কি বলবে চল্লিশ হয় করতে হবে এরপরে মৃত্যু বার্ষিকী পালন করতে হবে এইগুলো নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল যে এবাদতের জন্য নির্ধারিত কোনো সময় অথবা নির্ধারিত কোনো পদ্ধতি দেন নাই ওগুলোর জন্য নির্ধারিত সময় আর নির্ধারিত পদ্ধতি দেওয়ার নাম বেদাত এগুলো করলে পরে কি হবে একটা শরিয়ার তৈরি করলেন আপনি আপনি হয়তো আল্লাহর জায়গায় বসলেন না নবীর জায়গায় বসলেন এরপরে যে বিষয়টা আসছে খেয়ানাতুল নফস আল্লাহ সুবাহান মানুষকে একটা অন্তর দিয়েছেন এটা খেয়ানত করা অন্তর দিয়েছেন মানুষকে আল্লাহকে চেনার জন্য বুঝার জন্য আপনি কোরআন শরীরকে বোঝার জন্য এখানে ঠিক মতো কাজে লাগালেন না এটা আল্লাহ কাছে খেয়ানতকারী হিসেবে আপনাকে খেয়াল হবেন এরপর আছে খেয়ানতুল এলেম এলেমের খেয়ানত করা আল্লাহ একবার এলেম আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে এলেমে দিন অর্জন করার তৌফিক দান করেছেন এদের কাজ হলো এলেমটাকে অন্যের কাছে পৌঁছানো আপনি পৌঁছলেন না হক কথা বললে লোকেরা কি বলবে এই কারণে আপনি চুপ থাকলেন সবার কাছে ভালো থাকার জন্য সবার হার দিলে আজিজ উর্দুতে বলে সবার কাছে প্রিয় থাকা এই সর্বজন প্রিয় থাকার জন্য আপনি এলেমকে গোপন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه আল্লাহ রব্বুল আলামিন আহলে এলেম যারা তাদেরকে জ্ঞান দান করেছেন কেতাবের জ্ঞান আসমানি ওহির জ্ঞান তাদেরকে দান করেছেন তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি লাতুবাইয়িনুন্নাহু অবশ্য অবশ্যই তোমরা মানুষের কাছে এগুলো বয়ান করবে ওয়ালা তাকতুমুনাহু তোমরা গোপন করবে না ফানাবাজুহু ওয়ারা আযহুরিহিম কিন্তু লোকগুলো কি করলো তারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে পরে সেটাকে তারা পিছনে ফেলে মারলো ছুড়ে মারলো তারাও বিহি সামানান পারিলা তারা এর বিনিময়ে সামান্য পয়সা ক্রয় করেছে হক মাসালা দিলে পরে পয়সা পাওয়া যাবে না লাল কালির ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা আবার আর কি বল আমি সবগুলো বললে অসুবিধা কারণ একবার বলি কত বিপদে পড়ছি আমার বিরুদ্ধে ইমাম সাহেবরা সম্মেলন করেছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত নসিব করুন কারণ রিজিকে হাত পড়েছিল অনেক দাবার বন্ধ হয়ে গেছে আল্লাহ সুবহান তারা বলছেন ওয়াইদ আকাদ আল্লাহ মিফাকাল্লাযীনা উতুল কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উতুল কিতাব কিতাবের এলেম দান করা হয়েছে কিতাব দান করা হয়েছে তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার আদায় করেছেন লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি তোমরা মানুষের সামনে সুস্পষ্ট রূপে বয়ান করে দিবে ওয়ালা তাকতুমুনাহু মান গোপন করবে না তারা আল্লাহর কালামকে পিছনে ছুঁড়ে মেরেছে নাবাজুহু নাবাজা মানে ফিকে মারা ছুঁড়ে মারা ওরা জুহুরিহিম পিছন দিকে ছুঁড়ে মেরেছে অস্তারাও বিহি সামানান ফালিলা এরা এর বিনিময়ে সামান্য পয়সা অর্জন করেছে আল্লাহ তারা বলছেন ফাতি ইসামা ইস্তারুন তারা যা খরিদ করছে এটা কতই না জঘন্য খারাপ সুরা আল ইমরানের একশো সাতাশি নম্বর আয়াত তিন নম্বর সুরার একশো সাতাশি নম্বর আয়াত এই জন্য এটা আর একটা খেয়ানত এলেমের খেয়ানত করা আল্লাহ তারা যাদেরকে হক বুঝার তৌফিক দান করেছেন আপনাদের দায়িত্ব আছে আল্লাহ রসুলাম বিদাহাদের আসনে বলেছেন আল্লাহ খালি উবাল্লিক শাহিদুল যারা অবস্থিত তারা অবস্থিত তাদেরকে জানিয়ে দাও বুঝিয়ে দাও পৌঁছিয়ে দাও এই জন্য হক যারা জানে সত্য কথা যারা জানে তাদের দায়িত্ব হচ্ছে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এমনি ভাবে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে সবচেয়ে বড় আমানত দিয়েছেন কোরআন আমানত আমরা আলোচনা করছিলাম কোরআনের সুরায় আহজাব তেত্রিশ নম্বর সুরা বাহাত্তর নম্বর আদে বলছেন আমি আমানতকে পেশ করেছিলাম আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে পাহাড় আসমান জমিন এরা এই আমার আমানতকে গ্রহণ করার থেকে ভয় পেয়ে গেছে অস্বীকার করেছে তারা ভয় করেছে ওহামাল ইনসান মানুষ এটাকে গ্রহণ করেছে কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় আমানত এই আমানত দিয়েছিলেন কোরআন দিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে কোরআন দিয়ে পরিচালনা করবে তারা আমানতের খেয়ালত করলো পানাবাজু মারলো ছুরি মারলো এটাকে মনে করলো কোরআন নাজির হয়েছে এই মুদারের জন্য কোরআন পড়ার জন্য এমনটাই মনে হয় আমি দেখেছি অনেক মসজিদে মাদ্রাসা করেছে কি জন্য ওই মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে বলে যে মহল্লায় একটা মাদ্রাসা দরকার নইলে কোরআন যদি কেউ মারা যায় কোরআন খতম করার জন্য লোক পাবো কোথায় এই কোরআন খতম করার জন্য মাদ্রাসা তৈরি করেছে এটা কোনো মুখের কথা না আমি অনেক কিছু শুনেছি কেউ যদি একটা মক্ত দিয়েছে একটা দিয়েছে কি জন্য অনেক সময় মানুষ মারা যায় তো কোরআন খতম করার জন্য লোক পাই না সেই জন্য একটা মক্তব্য একটা হেফাজখানা দিয়েছে এখানে ওই লোকগুলো জানে না যে কোরআন এই মুরদারের খতম করার জন্য আসে নাই কোরআন আসছে এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালনা করার জন্য এ দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে একেবারে ভাতের ঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রভবন পর্যন্ত এই সবগুলো চলবে কোরআন দিয়ে কোরআন এই জন্য আগমন করেছিল কোরআন তাকে নিয়ে গেছে কোথায় কোরআন কামানত সুরায় আহজাবের বাহাত্তর নামাজ পরিষ্কার বলা আছে ইন্না আরবনাল আমানা তাহলে সামাওয়াত আমার আমানতা এই আমারতের খেয়াল যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে আমি আজকে আমারত সম্পর্কে আলোচনা করেছি আমারত মানুষের টাকা পয়সার আমানত আমানত মানুষের কথার আমানত একজনের কথা বলে যদি বলে এটা বলবেন না কাউকে বলতে পারবেন না আপনি বললে খেয়ারত করলেন মানুষের লেনদেনের আমানত এরকম ভাবে হাদিতে বলা আছে মুনাফিকের লক্ষণ হচ্ছে তিন চার একটা হলো ইদা তুমি খাও না যদি তার কাছে আমানত রাখা খাওয়া সে আমাদের খেয়ালত করবে আল্লাহ সুবাহান তার আমাদেরকে আমানতকে বুঝা এবং আমানতকে যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন